শ্রী চৈতন্য ভাগবত হরে কৃষ্ণ ভক্তিশাস্ত্রে প্রগাঢ় পণ্ডিত অসাধারণ কবিত্ব শক্তির অধিকারী বৈষ্ণবাচারী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর এই শ্রী চৈতন্য ভাগবত মহামূল্যবান গ্রন্থটি রচনা করেছিলেন এই গ্রন্থটিতে তিনি চৈতন্য মহাপ্রভুর শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর শ্রী অদ্বৈত আচার্য প্রভু ও তাঁদের অন্তরঙ্গ পার্শ্বদগণের অলৌকিক লীলা কথা ভাব গাম্ভীর্যপূর্ণ ভাষায় সুললিত ও মধুর ছন্দে বর্ণিত হয়েছে যা শ্রবণ করলে জাতি বর্ণ নির্বিশেষে যে কোনো সম্প্রদায়ের আবাল বৃদ্ধ বনিতার নিত্য কল্যাণ অবশ্যম্ভাবী গ্রন্থ পিপাসু ভক্ত সকল এই চৈতন্য ভাগবত অন্তঃখণ্ডের এমপি থ্রি সিডিতে শ্রবণ করবেন প্রথম অধ্যায় সন্ন্যাস গ্রহণান্তে শ্রী অদ্বৈত আচার্য গৃহে পুনঃসম্মেলন দ্বিতীয় অধ্যায় ছত্রভোগ পথে প্রভুর নীলাচল গমন তৃতীয় অধ্যায় শ্রী নীলাচলে প্রভুর আত্মপ্রকাশ সার্বভৌম উদ্ধার এবং গৌড়ে পুনঃবিজয় চতুর্থ অধ্যায় শ্রী অচ্যুদানন্দ চরিত্র ও শ্রী মাধবেন্দ্র তিথি পূজা বর্ণন পঞ্চম অধ্যায় প্রভুর গৌড় হয়ে পুনঃ নীলাচলে বিজয় এবং রাজা প্রতাপরুদ্র উদ্ধার ষষ্ঠ অধ্যায় শ্রী নিত্যানন্দ মাহাত্ম সপ্তম অধ্যায় শ্রী গদাধর কানন বিলাস অষ্টম অধ্যায় প্রভুর নরেন্দ্র সরোবরে জলকেলি লীলা নবম অধ্যায় শ্রী অদ্বৈত মহিমা বর্ণ এবং দশম অধ্যায় শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির প্রভাব অত্যন্ত মূল্যবান এই গ্রন্থটি সম্বন্ধে শ্রীল প্রভুপাত বলেছেন জনসাধারণের পক্ষে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের শ্রী চৈতন্য ভাগবত শ্রবণ করা অত্যন্ত মঙ্গলপদ কেননা তার ফলে তারা যথাযথভাবে শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুকে জানতে পারবে প্রথম অধ্যায় অবতীর্ণ সকারণ্য পরিচ্ছন্ন সদেশ্বর শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ দৌ ভ্রাতরৌ ভজে নমস্ত্রিকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্যায় সপুত্রায় সকলত্রায় তে নম জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য লক্ষ্মীকান্ত জয় জয় নিত্যানন্দ বল্লভ একান্ত জয় জয় বৈকুণ্ঠ ঈশ্বর ন্যাসিরাজ জয় জয় জয় ভকত সমাজ জয় জয় পতিত পাবন গৌরচন্দ্র দান দেহ হৃদয়ে তোমার পদ দ্বন্দ্ব শেষ খণ্ড কথা ভাই শুনো এক চিত্তে নীলাচলে গৌরচন্দ্র আইলা যে মতে করিয়া সন্ন্যাস বৈকুণ্ঠের অধীশ্বর সে রাত্রি আছিলা প্রভু কণ্টক নগর করিলেন মাত্র প্রভু সন্ন্যাস গ্রহণ মুকুন্দের আজ্ঞা হইল করিতে কীর্তন বল বল বলি প্রভু আরম্ভিলা নৃত্য চতুর্দিকে গাইতে লাগিলা সব ভৃত্য শ্বাস হাস সেদ কম্প পুলক হুঙ্কার না জানি কতেক হয় অনন্ত বিকার কোটি সিংহ প্রায় যেন বিশাল গর্জন আছাড় দেখিতে ভয় পায় সর্বজন কোন দিকে দণ্ড কমণ্ডলু বা পড়িলা নিজ প্রেমে বৈকুণ্ঠের প্রতি মত্ত হইলা নাচিতে নাচিতে প্রভু গুরুরে ধরিয়া আলিঙ্গন করিলেন বড় তুষ্ট হইয়া পাইয়া প্রভুর অনুগ্রহ আলিঙ্গন ভারতীর প্রেমভক্তি হইল তখন পাগ দিয়া দণ্ড কমণ্ডল দূরে ফেলি সুকৃতি ভারতী নাচে হরি হরি বলি বাহ্য দূরে গেল ভারতীর প্রেমরসে গড়া গড়ি যায় বস্ত্র না সম্বর শেষে ভারতীরে কৃপা হইল প্রভুর দেখিয়া সর্বগণ হরি বলে ডাকিয়া ডাকিয়া সন্তোষে গুরুর সঙ্গে প্রভু করে নৃত্য দেখিয়া পরম সুখ গায় সব ভৃত্য চারি বেদে ধ্যানে জাড়ে দেখিতে না দুষ্কর তার সঙ্গে সাক্ষাতে নাচয়ে না শিবর কেশব ভারতী পদে বহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ড নাথ রূপে যার এই মতো সর্বরাত্রি গুরুর সংহতি নৃত্য করিলেন বৈকুণ্ঠের অধিপতি প্রভাত হইলে প্রভু বাহ্য প্রকাশিয়া চলিলেন গুরুস্থানে বিদায় লইয়া অরণ্যে প্রবিষ্ট মুই হইমু সর্বথা প্রাণনাথ মোর কৃষ্ণ চন্দ্র পাও যথা গুরু বলে আমিও চলিব তোমার সঙ্গে থাকিব তোমার সাথে সংকীর্তন রঙ্গে কৃপা করি প্রভু সঙ্গে লইলেন তানে অগ্রে গুরু করিয়া চলিলা প্রভু বনে তবে চন্দ্রশেখর আচার্য কোলে করি উচ্চস্বরে কান্দিতে লাগিলা হরি গৃহে চলো তুমি সর্ব বৈষ্ণবের স্থানে কহিও সবারে আমি চলিলাম বনে গৃহে চলো তুমি দুঃখ না ভাবিহ মনে তোমার হৃদয়ে আমি বন্দি সর্বক্ষণে তুমি মোর পিতাময়ী নন্দন তোমার জন্ম জন্ম তুমি প্রেম সংহতি আমার এতে কো বলিয়া তানে ঠাকুর চলিলা মূর্ছাগত হই চন্দ্রশেখর পড়িলা কৃষ্ণের অচিন্ত শক্তি বুঝনে না যায় অতএব সে বিরহে প্রাণ রক্ষা পায় অনেক চৈতন্য পাই শ্রীচন্দ্রশেখর নবদ্বীপ প্রতি তিহ গেলেন সত্তর তবে নবদ্বীপে চন্দ্রশেখর আইলা সভাস্থানে কহিলেন প্রভু বনে গেলা শ্রী চন্দ্রশেখর মুখে শুনি ভক্তগণ আর্তনাদ করি সবে করেন ক্রন্দন কোটি মুখ হইলেও সেসব বিলাপ বর্ণিতে না পারি সে সবার অনুতাপ অদ্বৈত বলে মোর না রহে জীবন বিদরে পাষাণ কাষ্ঠ শুনি সে ক্রন্দন অদ্বৈত শুনিবা মাত্র হইলা মূর্ছিত প্রাণ নাহি দেহে প্রভু পড়িলা ভূমিত শচীদেবী শোকে রহিলেন জড় হইয়া কৃত্রিম পুতলি যেন আছে দাণ্ডাইয়া ভক্তপত্নী আর যত পতিব্রতাগণ ভূমিতে পড়িয়া সবে করেন ক্রন্দন অদ্বৈত বলে আর কি কার্য জীবনে সেহেন ঠাকুর মোর ছাড়িল যখনে প্রবিষ্ট হইমু আজি সর্বথা গঙ্গায় দিনে লোকে ধরিবেক চলিমু নিশায় এই মতো বিরহে সকল ভক্তগণ সবার হইল বড় চিত্ত উচাটন কোনো মতে চিত্তে কেহ স্বাস্থ্য নাহি পায় দেহ এড়িবারে সবে চাহে ন সদায় যদ্যপিহ সবেই পরম মহাধীর তবু কেহ কাহারে করিতে না রে স্থির ভক্তগণ দেহত্যাগ ভাবিলা নিশ্চয় জানি সবা প্রবোধি আকাশবাণী হয় দুঃখ না ভাবিহ অদ্বৈতাদি ভক্তগণ সবে সুখে কর কৃষ্ণচন্দ্র আরাধন সেই প্রভু এই দিন দুই চারি বাজে আসিয়া মিলিব তোমা সবারও মাঝে দেহত্যাগ কেহ কিছু না ভাবিহ মনে পূর্ববৎ সবে বিহরিবে প্রভূষণে শুনিয়া আকাশবাণী সর্বভক্তগণ দেহত্যাগ প্রতি সবে ছাড়িলেন মন করি অবলম্বন প্রভুর গুণ নাম সচিবেড়ি ভক্তগণ থাকে অবিরাম তবে গৌরচন্দ্র সন্ন্যাসীর চূড়ামণি চলিলা পশ্চিম মুখে করি হরিধ্বনি নিত্যানন্দ গদাধর মুকুন্দ সংহতি গোবিন্দ পশ্চাতে অগ্রে কেশব ভারতী চলিলেন মাত্র প্রভু মত্ত সিংহ প্রায় লক্ষ কোটি লোককান্দি পাছে পাছে ধায় চতুর্দিকে লোককান্দি বনভাঙ্গি যায় সবারে করেন প্রভু কৃপা অমায়ায় সবে গৃহে যাহ গিয়া লহ কৃষ্ণ নাম সবার হোক কৃষ্ণ ধন প্রাণ ব্রহ্মা শিব সুখাদি যে রস বাঞ্ছা করে হেন রস হোক তোমা সবার শরীরে বর শুনি সর্বলোক কান্দে উচ্চস্বরে পরবশ প্রায় সবে আইলেন ঘরে রাড়ে আসি গৌরচন্দ্র হইলা প্রবেশ অদ্যাপিহ সেই ভাগ্যে ধন্যড়ার দেশ রার দেশ ভূমি যত দেখিতে সুন্দর চতুর্দিকে অশক্ত মণ্ডলী মনোহর স্বভাব সুন্দর স্থান শোভে গাভিগণে দেখিয়া বিষ্ট প্রভু হয় সেই ক্ষণে হরি হরি বলি প্রভু আরম্ভিলা নৃত্য চতুর্দিকে সংকীর্তন করে সব ভৃত্য হুঙ্কার গর্জন করে বৈকুণ্ঠের রায় জগতের চিত্তবৃত্তি শুনি শোধ পায় এই মতো প্রভু ধন্য করিরাড় দেশ সর্বপথে চলিলেন করি নৃত্যাবেশ প্রভু বলে বক্রেশ্বর আছেন জীবনে তথায় যাই মুই থাকি মো নির্জনে এতে ক বলিয়া প্রমা বেশে চলে যায় নৃত্যানন্দ আদি সব পাছে পাছে ধায় অদ্ভুত প্রভুর নৃত্য অদ্ভুত কীর্তন শুনি মাত্র ধাইয়া আইসে সর্বজন যদ্যপিহ কোন দেশে নাহি সংকীর্তন কেহ নাহি দেখে কৃষ্ণ প্রেমের ক্রন্দন তথাপি প্রভুর দেখি অদ্ভুত ক্রন্দন দণ্ডবত হইয়া পড়ে সর্বজন তথি মধ্যে কেহ কেহ অত্যন্ত পামর তারা বলে এত কেনে কান্দেন বিস্তর সেহ সবজন এবে প্রভুর কৃপায় সেই প্রেম সংরিয়া কান্দি গড়ি যায় সকল ভুবন এবে গায়ে গৌরচন্দ্র তথাপি হো সবে নাহি গায়ে ভূতবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য নামে বিমুখ যে জন নিশ্চয় জানিও সেই পাপি ভূতগণ হেন মতে নিত্যরসে বৈকুণ্ঠের নাথ নাচিয়া যায়েন সব ভক্তগণ সাত দিন অবশেষে প্রভু এক ধন্য গ্রামে রহিলেন পুণ্যবন্ত ব্রাহ্মণ আশ্রমে ভিক্ষা করি মহাপ্রভু করিলা শয়ন চতুর্দিকে বেড়িয়া শুইলা ভক্তগণ প্রহর খানেক নিশা থাকিতে ঠাকুর সব ছাড়ি পালাইয়া গেল কত দূর শেষে সবে উঠিয়া চাহেন ভক্তগণ না দেখিয়া প্রভু সবে করেন ক্রন্দন সর্বগ্রাম বিচার করিয়া ভক্তগণ প্রান্তর ভূমিতে তবে করিলা গমন নিজ প্রেম রসে বই কুণ্ঠের অধীশ্বর প্রান্তরে রোদন করে করি উচ্চস্বর কৃষ্ণ রে প্রভুরে আরে কৃষ্ণ মোর বাপ বলিয়া রোদন করে সর্বজীবনাথ হেন সে ডাকিয়া কান্দে ন্যাসি চূড়ামণি প্রশয়কের পদ যায় রোদনে রোধনী কত দূরে থাকিয়া সকল ভক্তগণ শুনেন প্রভুর অতি অদ্ভুত রোদন চলিলেন সবে রোদনের অনুসারে দেখিলেন সবে প্রভু কান্দে উচ্চস্বরে প্রভুর রোদনে কান্দে সর্বভক্তগণ মুকুন্দ লাগিলা তবে করিতে কীর্তন শুনিয়া কীর্তন প্রভু লাগিলা নাচিতে আনন্দে গায়েন সবে বেড়ি চারি ভিতে এই মতে সর্বপথে নাচিয়া নাচিয়া যায়েন পশ্চিম মুখে আনন্দিত হইয়া ক্রোশচারী সকলে আছেন বক্রেশ্বর সেই স্থানে ফিরিলেন গৌরাঙ্গ সুন্দর নাচিয়া যায়েন প্রভু পশ্চিমাভিমুখে পূর্বমুখ পুনঃ হইলেন নিজ সুখে পূর্বমুখে চলিয়া যায়েন নৃত্যরাসে অনন্ত আনন্দে প্রভু অট্ট অট্ট হাসে বাহ্য প্রকাশিয়া প্রভু নিজ কুতূহলে বলিলেন আমি চলিলাং নীলা চলে জগন্নাথ প্রভুর হইল মরে নীলাচলে তুমি ঝাট আইসো সত্তরে এত বলি চলিলেন হই পূর্বমুখ ভক্ত সব পাইলেন পরানন্দ সুখ তান ইচ্ছা তিহসে জানেন সবে মাত্র তান অনুগ্রহে জানে তান কৃপাপাত্র কিচ্ছায় চলিলেন বক্রেশ্বর প্রতি কেনে বা না গেলা বুঝে কাহার সকৃতি হেন বুঝি করি প্রভু বক্রেশ্বর ব্যাজ ধন্য করিলেন সর্ব রাড়ের সমাজ গঙ্গামুখ হইয়া চলিলা গৌরচন্দ্র নিরবধি দেহে নিজ প্রেমের আনন্দ ভক্তিশূন্য সর্বদেশ না জানে কীর্তন কারো মুখে নাহি কৃষ্ণ নাম উচ্চারণ প্রভু বলে হেন দেশে আইলাঙ কেনে কৃষ্ণ হেন নাম কারো না শুনি বদনে কেনে হেন দেশে মুই করিলু প্রয়াণ না রাখি মু দেহ মুই ছাড়ো এই প্রাণ হেনই সময়ে ধেনু রাখে শিশুগণ তার মধ্যে সুকৃতি আছয়ে একজন হরিধ্বনি করিতে লাগিলা চম্বিত শুনিয়া হইলা প্রভু অতি হরষিত হরিবোল বাক্য প্রভু শুনি শিশু মুখে বিচার করিতে লাগিলেন মহাসুখে দিন দুই চারি যত দেখিলাম গ্রাম কাহারও মুখেতে না শুনিল হরিনাম আচম্বিতে শিশু মুখে শুনি হরিধ্বনি কিহেতু ইহার সবে কহ দেখি শুনি প্রভু বলে গঙ্গা কত দূর এথা হইতে সবে বলিলেন এক প্রহরের পথে প্রভু বলে এ মহিমা কেবল গঙ্গার অতএব এথা হরি নামের প্রচার গঙ্গার বাতাস আসিয়া লাগে এথা অতএব শুনিলাম হরি গুণগাথা গঙ্গার মহিমা ব্যাখ্যা করিতে ঠাকুর গঙ্গা প্রতি অনুরাগ বাড়িল প্রচুর প্রভু বলে আজি আমি সর্বথা গঙ্গায় মজ্জন করিব এত বলি চলি যায় সিংহ প্রায় চলিলেন গৌরসিংহ পাছে ধাইলেন সব চরণের ভৃঙ্গ গঙ্গা দর্শনাবেশে প্রভুর গমন নাগালি না পায় কেহ যত ভক্তগণ সবে এক নিত্যানন্দ সিংহ করি সঙ্গে সন্ধ্যাকালে গঙ্গা তীরে আইলেন রঙ্গে নিত্যানন্দ সঙ্গে করি গঙ্গায় মজ্জন গঙ্গা গঙ্গা বলি বহু করিলা স্তবন পূর্ণ করি করিলেন গঙ্গা জলপান পুনঃ পুনঃ স্তুতি করি করেন প্রণাম প্রেমরস স্বরূপ তোমার দিব্য জল শিবেশে তোমার তত্ত্ব জানেন সকল সকৃত তোমার নাম করিলে শ্রবণ তার বিষ্ণু ভক্তি হয় কি পুনঃ ভক্ষণ তোমারও প্রসাদে সে শ্রীকৃষ্ণ হেন নাম স্ফুরয়ে জীবের মুখে ইথে নাহি আন কীট কুকুর শিগাল যদি হয় তথাপি তোমার যদি নিকটে বসয় তথাপি তাহার যত ভাগ্যের মহিমা অন্যত্রের কোটিশ্বর নহে তার সমা পতিত তারিতে সে তোমার অবতার তোমার সমান তুমি বই না হিয়ার এই মতো স্তুতি করে শ্রী গৌর সুন্দর শুনিয়া জাহ্নবী দেবী লজ্জিত অন্তর যে প্রভুর পাদপদ্মে বসতি গঙ্গার সে প্রভু করয়ে স্তুতি হেন অবতার যে শুনয়ে গৌরাঙ্গের গঙ্গা প্রতিস্তুতি তার হয় শ্রীকৃষ্ণ চৈতন্যের অতিমতি নিত্যানন্দ সংহতি সে নিশা সেই গ্রামে আছিলেন কোন পুণ্যবন্তের আশ্রমে তবে আর দিনে ক্ষণে ভক্তগণ আসিয়া পাইল সবে প্রভুর দর্শন তবে প্রভু সর্বভক্ত গণ করি সঙ্গে নীলাচল প্রতিশুভ করিলেন রঙ্গে প্রভু বলে শুন নিত্যানন্দ মহামতি সত্তরে চলহ তুমি নবদ্বীপ প্রতি শিবাসাদি করি যত সব সবার করহ গিয়া দুঃখ বিমোচন এই সব কথা তুমি কহিও সবারে আমি যাব নীলাচলে চন্দ্র দেখিবারে সবার অপেক্ষা আমি করি শান্তিপুরে রহিবাম শ্রদ্বৈত আচার্যের ঘরে তা সবা লইয়া তুমি আসিবা সত্তরে আমি যাই হরিদাসের ফুলিয়া নগরে নিত্যানন্দে পাঠাইয়া শ্রী গৌর সুন্দর চলিলেন মহাপ্রভু ফুলিয়া নগর প্রভুর আজ্ঞায় মহামত্ত নিত্যানন্দ নবদ্বীপে চলিলেন পরম আনন্দ প্রেমরসে মহামত্ত নিত্যানন্দ রায় হুঙ্কার গর্জন প্রভু করয়ে সদায় মত্ত সিংহ প্রায় প্রভু আনন্দে বিহবল বিধি নিষেধের পার বিহার সকল ক্ষণে কে কদম্ব বৃক্ষে করিয়ারোহণ বাজায় মোহন বেণু ত্রিভঙ্গ মোহন ক্ষণেকে দেখিয়া গোষ্ঠে গড়াগড়ি যায় বৎসপ্রায় হইয়া গাভীর দুগ্ধ খায় আপনা আপনি সর্ব পথে নৃত্য করে বাহ্য নাহি জানে ডুবি আনন্দ সাগরে কখনো বা পথে বসি করেন রোদন হৃদয় বিদরে তাহা করিতে শ্রবণ কখনো হাসেন অতি মহা অট্টহাস কখনো বা শিরে বস্ত্র বান্ধি দিগবাস কখনো বা সানুভাবে অনন্ত আবেশে সর্পপ্রায় হইয়া গঙ্গার স্রোতে ভাসে অনন্তের ভাবে প্রভু গঙ্গার ভিতরে ভাসিয়া যায়েন অতি দেখি মনোহরে অচিন্ত অগম্য নিত্যানন্দের মহিমা ত্রিভুবনে অদ্বিতীয় কারুণ্যের সীমা এই মতো গঙ্গা মধ্যে ভাসিয়া ভাসিয়া নবদ্বীপে প্রভু ঘাটে উঠিল আসিয়া আপনা সম্বরী নিত্যানন্দ মহাশয় প্রথমে উঠিয়া আসি প্রভুর আলয় আসিয়া দেখাই দ্বাদশ উপবাস সবে কৃষ্ণ ভক্তি বলে দেহে আছে শ্বাস যশোদার ভাবে আয় পরম বিহ্বল নিরবধি নয়নে বহয়ে প্রেম জল যারে দেখে আই তাহারেই বার্তা কয় মথুরার লোক কি তোমরা সব হয় কহ কহ রাম রামকৃষ্ণ আছয়ে কেমনে বলিয়া মূর্ছিত হইয়া পড়িলা তখনে ক্ষণে বলে আই ওই বেনু সিংহা বাজে অক্রুর আইলা কিবা পুনগোষ্ঠ মাঝে এই মতো আই কৃষ্ণ বিরহ সাগরে ডুবিয়া আছেন বাহ্য নাহিক শরীরে নিত্যানন্দ প্রভুবর হেনই সময় আইর চরণে আসি দণ্ডবত হয় নিত্যানন্দে দেখি সব ভাগবতগণ উচ্চস্বরে লাগিনে ন করিতে ক্রন্দন বাপ বাপ বলিয়াই হইলা মূর্ছিত না জানিয়ে কেবা পড়ে কোন ভীত নিত্যানন্দ প্রভুবর সভা করি কোলে সিঞ্চিলেন সবার শরীর প্রেম জলে শুভবাণী নিত্যানন্দ কহেন সবারে সত্তরে চলো সবে প্রভু দেখিবারে শান্তিপুর গেলা প্রভু আচার্যের ঘরে আমি আইলাম তোমা সবা লইবারে চৈতন্য বিরহে জীর্ণ সর্বভক্তগণ পূর্ণ হইলা শুনি নিত্যানন্দের বচন সবেই হইলা অতি আনন্দে বিহবল উঠিল পরমানন্দ কৃষ্ণ কোলাহল যে দিবস গেলা প্রভু করিতে সন্ন্যাস সে দিবস হইতে আয়ের উপবাস দ্বাদশ উপাস্থান নাহিক ভোজন চৈতন্য প্রভাবে মাত্র আছয়ে জীবন দেখি নিত্যানন্দ বড় দুঃখিত অন্তর আয়েরে প্রবোধি কহে মধুর উত্তর কৃষ্ণের রহস্য কোন না জানো বা তুমি তোমারে বা কিবা কহিবারে জানি আমি তিলার দেখো চিত্তে নাহি করিহ বিষাদ বেদেও কি পাইবেন তোমারও প্রসাদ বেদে যাঁড়ে নিরবধি করে অন্বেষণ সে প্রভু তোমার পুত্র সবারও জীবন হেন প্রভু বুকে হাত দিয়া আপনার আপনে সকল ভার লইল তোমার ব্যবহার পরমার্থ যতেক তোমার মোর দায় প্রভু বলিয়াছে বারবার ভালো হয় যে মতে প্রভু সে ভালো জানে সুখে থাকো তুমি দেহ সমর্পিয়া তানে শীঘ্র গিয়া করমাতা কৃষ্ণের রন্ধন সন্তোষ কেবে সর্বভক্তগণ তোমারও হস্তের অন্নে সবাকারাস তোমারও পাশে সে কৃষ্ণের উপবাস তুমি যে নৈবাদ্য কর করিয়া রন্ধন মোহর একান্ত তাহা খাইবার মন তবে আই শুনি নিত্যানন্দের বচন পাশরি বিরহ গেলা করিতে রন্ধন কৃষ্ণের নৈবেদ্য করি আই পুণ্যবতী অগ্রিক দিয়া নিত্যানন্দ স্বরূপের প্রতি তবে আই সর্ববৈষ্ণবের অগ্রে দিয়া করিলেন ভোজন সবারে সন্তোষিয়া পরম সন্তোষ হইলেন ভক্তগণ দ্বাদশ উপাসে আই করিলা ভোজন তবে সর্বভক্তগণ নিত্যানন্দ সঙ্গে প্রভু দেখিবারে সহ্য করিলে রঙ্গে এসব আখ্যান যত নবদ্বীপবাসী শুনিলেন গৌরচন্দ্র হইলা সন্ন্যাসী শুনিয়া অদ্ভুত নাম শ্রীকৃষ্ণ চৈতন্য সর্বলোক হরি বলি বলে ধন্য ধন্য ফুলিয়া নগরে প্রভু আছেন শুনিয়াম দেখিতে চলিলা সব লোক হর্ষ হইয়া কিবা বৃদ্ধ কিবা শিশু কি পুরুষ নারী আনন্দে চলিলা সবে বলি হরি হরি পূর্বে যে পাষণ্ডী সব করিল নিন্দন তারাও সপরি করে করিল গমন রূপে নবদ্বীপে লোভিলেন জন্ম না বুঝিয়া নিন্দা করিলাম তান ধর্ম এবে লই গিয়া তান চরণে শরণ তবে সব অপরাধ হইবে খণ্ডন এই মতে বলি লোক মহানন্দে ধায় হেন নাহি জানিল কত পথে যায় অনন্ত অর্বুদ লোক হইল খেয়াঘাটে খেয়ারি করিতে পার পড়িল সংকটে কেহ বান্ধে ভেলা কেহ ঘট বুকে করে কেহ বা কলার গাছ ধরিয়া সাঁতারে কতবা হইল লোক নাহি সমুচ্চয় যে যে মতে পারে সেই মতে পার হয় গর্ভবতী নারী চলে ঘন শ্বাস বয় চৈতন্যের নাম করি সেও পার হয় অন্ধ খোড়া লোক সব চলে সাথে সাথে চৈতন্যের নামেতে প্রশস্ত পথ দেখে সহস্র সহস্র লোক এক নায়ে চড়ে কত দূর গিয়া মাত্র নৌকা ডুবি পড়ে তথাপিহ চিত্তে কেহ বিষাদ না করে ভাসে সর্বলোক হরি বলে উচ্চস্বরে হেন সে আনন্দ জন্মি আছয়ে অন্তরে সর্বলোক ভাসে মহা আনন্দ সাগরে যে না জানে সাঁতারিতে সেও ভাসে সুখে ঈশ্বর প্রভাবে কুল পায় বিনা দুঃখে কত দিকে লোক পার হয় নাহি জানি সবে মাত্র চতুর্দিকে শুনি হরিধ্বনি এই মতো আনন্দে চলিলা সব লোক পাশরিয়া ক্ষুধা তৃষ্ণা গৃহধর্ম শোক আইল সকল লোক ফুলিয়া নগরে ব্রহ্মাণ্ড স্পর্শিয়া হরি বলে উচ্চস্বরে শুনিয়া অপূর্ব অতি উচ্চ হরিধ্বনি বাহির হইলা তবে নাসি শিরমণি কি অপূর্ব সুভাষে কহিলে কিছু নয় কোটি চন্দ্র হেন আসি করিল উদয় সর্বদা শ্রীমুখে হরে কৃষ্ণ হরে হরে বলিতে আনন্দধারা নিরবধি ঝরে চতুর্দিকে সর্বলোক দণ্ডবত হয় কে কার উপরে পড়ে নাহি সমুচয় কণ্টক ভূমিতে লোক নাহি করে ভয় আনন্দিত সর্বলোক দণ্ডবত হয় সর্বলোক ত্রাহি ত্রাহি বলে হাত তুলি এমত এ গৌর চন্দ্র কৌতূহলী লোক একত্র হইল কি প্রান্তর কিবা গ্রাম সকল পুরিল নানা গ্রাম হইতে লোক লাগিল আসিতে কেহ নাহি যায় ঘর সে মুখ দেখিতে হইতে লাগিল বড় লোকের গহন ফুলিয়া পড়িল সব নগর কানন দেখি গৌরচন্দ্রের শ্রীমুখ মনোহর সর্বলোক পূর্ণ হইল বাহির অন্তর তবে প্রভু কৃপাদৃষ্টি করিয়া সবারে চলিলেন শান্তিপুর আচার্যের ঘরে সম্ভ্রমে অদ্বৈত দেখি নিজ প্রাণনাথ পাদপদ্মে পড়িলেন হই দণ্ডপাত আর্তনাদি লাগিলেন ক্রন্দন করিতে না ছাড়েন পাদপদ্ম দুই বাহু হইতে শ্রীচরণ অভিষেক করি প্রেম জলে দুই হস্তে তুলি প্রভু লইলেন কোলে আচার্য ভাসিলা ঠাকুর এর প্রেম জলে আনন্দে মূর্ছিত হই পরে পদতলে স্থির হই ঠাকুর বসিলা কতক্ষণে উঠিল পরমানন্দ অদ্বৈত ভবনে দিগম্বর শিশুরূপ অদ্বৈত তনয় নাম শ্রী অচ্যুতানন্দ মহাজ্যোতির্ময় সর্বজ্ঞতি সর্বজ্ঞতিহ অচিন্ত প্রভাব যজ্ঞ অদ্বৈতের পুত্র সেই মহাভাগ ধুলাময় সর্ব অঙ্গ হাসিতে হাসিতে জানিয়া আইলা প্রভু চরণ দেখিতে আসিয়া পড়িলা গৌর তলে ধুলার সহিত প্রভু লইলে নকুলে প্রভু বলে অচ্যুত আচার্য মোর পিতা সে সম্বন্ধে তোমায় আমায় দুই ভ্রাতা অচ্যুত বলেন তুমি দৈবে জীব সখা সবাকার বাপ তুমি এই বেদে লেখা হাসে প্রভু ভক্তগণ অচ্যুত বচনে বিস্ময় সবার বড় উপজিল মনে এ সকল কথা তো শিশুর কভু নয় না জানিবা জন্মিয়াছে কোন মহাশয় হেনই সময়ে শ্রী অনন্ত নিত্যানন্দ আইলা নদিয়া হইতে সঙ্গে ভক্তবৃন্দ শিবাসরি ভক্তগণ দেখিয়া ঠাকুর লাগিলেন হরিধ্বনি করিতে প্রচুর দণ্ডবাদ হইয়া সকল ভক্তগণ ক্রন্দন করেন সবে ধরি চরণ সবারে করিলা প্রভু আলিঙ্গন দান সবেই প্রভুর নিজ প্রাণের সমান আর্তনাদে রোদন করে ভক্তগণ শুনিয়া পবিত্র হয় সকল ভুবন কৃষ্ণ প্রেমানন্দে কান্দে সে সুকৃতিজন সে ধ্বনি শ্রবণে সর্ববন্ধ বিমোচন চৈতন্য প্রসাদে ব্যক্ত হইল হেন ধন ব্রহ্মাদি দুর্লভ রস ভুঞ্জে যে তেজন ভক্ত দেখি প্রভু পরম হরিষে নৃত্য আরম্ভিলা প্রভু নিজ প্রেম রসে সত্তরে গাইতে লাগিলেন ভক্তগণ বলো বলো বলি প্রভু গর্জে ঘনে ঘন ধরিয়া বলেন নিত্যানন্দ মহাবলী অলক্ষিতে অদ্বৈত লয়েন পদ ধুলি অশ্রুকম্প পুলক হুঙ্কার অট্টহাস কিবা সে অদ্ভুত অঙ্গ ভঙ্গির প্রকাশ কিবা সে মধুর পদ চালন ভঙ্গিমা কিবা সে চাল নাদির মহিমা কি কহিব সেবা প্রেম রসের মাধুরী আনন্দে তুলিয়া বাহু বলে হরি হরি রসময় নৃত্য অতি অদ্ভুত কথন দেখিয়া পরমানন্দে ডুবে ভক্তগণ হারাইয়াছিলা প্রভু সর্বভক্তগণ হেন প্রভু পুনর্বার দিলা দর্শন আনন্দে নাহিক বাহ্য কাহার শরীরে প্রভু বেড়ি সবেই উল্লাসে নৃত্য করে কেবাকার গায়ে পড়ে কেবাকারে ধরে কেবাকার চরণ ধরিয়া বক্ষে করে কেবাকারে ধরি কান্দে কেবা কিবা বলে কেহ কিছু না জানে প্রেমের কুতূহলে সপার সদে নৃত্য করে বৈকুণ্ঠ ঈশ্বর এমত অপূর্ব হয় পৃথিবী ভিতর হরি বল হরি বল হরি বল ভাই ইহা বই আর কিছু শুনিতে না পাই কি আনন্দ হইল সে অদ্বৈত ভবনে সে মর্ম জানেন সবে সহস্র বদনে আপনে ঠাকুর তবে ধরি জনে জনে সর্ববৈষ্ণবের করে প্রেম আলিঙ্গনে পাইয়া বৈকুণ্ঠ নায়কের আলিঙ্গন বিশেষ আনন্দে মত্ত হয় ভক্তগণ হরি বলি সর্বগণে করে সিংহনাদ পুনঃ পুনঃ বাড়ে আরো সবার উন্মাদ সাঙ্গপাঙ্গে নৃত্য করে বৈকুণ্ঠের প্রতি পদভরে টলমল করে বসুমতী নিত্যানন্দ প্রভুবার পরম উদ্দাম চৈতন্য বেড়িয়া নাচে মহাজ্যোতির ধাম আনন্দে অদ্বৈত নাচে করে হুঙ্কার সবেই চরণ ধরে যে পায় যাহার নবদ্বীপে যেন হইল আনন্দ প্রকাশ সেই মতো নৃত্য গীত সকল বিলাস কতক্ষণে মহাপ্রভু শ্রী গৌর সুন্দর সানুভাবে বৈশে বিষ্ণু কট্টার উপর জোর হাতে সবে রহিলেন চারিবিতে প্রভু লাগিলেন নিজ তত্ত্ব প্রকাশিতে মুই কৃষ্ণ মুই রাম মুই নারায়ণ মুই মৎস্য মুই কুর্ম বরাহ বামন মুই বুদ্ধ কুলকি হংস মুই হলধর মুই পৃষ্ণি গর্ব হয় গ্রীব মহেশ্বর মুই নীলাচলচন্দ্র কপিল নৃসিংহ দৃশ্যাদৃশ্য সব মোর চরণের ভিঙ্গ মোর যশ গুণগ্রাম বলে সর্ববেদে মহারেশে অনন্ত কুম্মাণ্ড কোটি সেবে মুই সর্বকালরূপী ভক্তগণ সকল আপদ খণ্ডে মহার স্মরণে দ্রৌপদীরে লজ্জা হইতে মুই উদ্ধারিল যৌ গৃহে মুই পঞ্চ পাণ্ডবে রাখিল বিকাশোরবধি মুই রাখিল শঙ্কর মুই উদ্ধারিল মোর গজেন্দ্র কিঙ্কর মুই সে করিল প্রহ্লাদের বিমোচন মুই সে করিল গোপ বৃন্দের রক্ষণ মহিষে করিল পূর্ব অমৃত মন্থন বঞ্চিয়া অসুর রক্ষা কইল দেবগণ মুই সে বধিল মোর দ্রোহী কংস মুই সে করিল দুষ্ট রাবণ নির্বংশ মুই সে ধরিল বাম হাতে গোবর্ধন মুই সে করিল কালী নাগের দমন মুই কর যুগে তপস্যা প্রচার ত্রেতা যুগে যজ্ঞ লাগি কর অবতার এই মুই অবতীর্ণ হইয়া দাপরে পূজা ধর্ম বুঝাইলু সকল লোকেরে কত মোর অবতার বেদেও না জানে সম্প্রতি আইলু মুই কীর্তন কারণে কীর্তন আরম্ভে প্রেম ভক্তির বিলাস অতএব কলিযুগে আমার প্রকাশ সর্ববেদে পুরাণে আশ্রয় মোর চায় ভক্তের আশ্রমে মুই থাকো সর্বদাই ভক্ত বই আমার দ্বিতীয় আর নাই ভক্ত মোর পিতামাতা বন্ধু পুত্র ভাই যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র বিহার হো ভক্তবশ স্বভাব আমার তোমরা সেই জন্ম জন্ম সংহতি আমার তোমা সবা লাগি মোর সর্ব অবতার তিলার দেখো আমি তোমা সবারে ছাড়িয়া কোথাও না থাকি সবে সত্য জান ইহা এই মতো প্রভু তত্ত্ব কহে করুণায় শুনি সব ভক্তগণ কান্দে ঊর্ধ্বরায় পুনঃ পুনঃ সবে দণ্ড প্রণাম করিয়া উঠেন ন কাকু ন কান্দিয়া কি আনন্দ হইল সে অদ্বৈতের ঘরে যে রস হইল পূর্বে নদিয়া নগরে পূর্ণ মনোরথ হইলেন ভক্তগণ যতক পূর্বের দুঃখ হইল খণ্ডন প্রভু সে জানেন ভক্ত দুঃখ খণ্ডাইতে হেন প্রভু দুঃখী জীবে না ভজে কেমতে করুণা সাগর গৌর চন্দ্র মহাশয় দোষ নাহি দেখে প্রভু গুণমাত্র লয় ক্ষণেক ঐশ্বর্য সম্বরিয়া মহাবীর বাহ্য প্রকাশিয়া প্রভু হইলেন অস্থির সবারে লইয়া প্রভু গঙ্গা স্নানে গেলা জাহ্নবীতে বহুবিধ জড় কইলা সবার সহিত আইলেন করি স্নান তুলসীরে প্রদক্ষিণ করি জলদান বিষ্ণুগৃহে প্রদক্ষিণ নমস্কার করি সবালই ভোজনে বসিলা গৌরহরি মধ্যে বসিলেন প্রভু নিত্যানন্দ সঙ্গে চতুর্দিকে সর্বগণ বসিলেন রঙ্গে সর্বাঙ্গে চন্দন প্রভু প্রফুল্ল বদন ভোজন করেন চতুর্দিকে ভক্তগণ বৃন্দাবন মধ্যে যেন গোপগণ সঙ্গে রামকৃষ্ণ ভোজন করেন সেই রঙ্গে সেই সব কথা প্রভু সভারে কহিয়া ভোজন করেন প্রভু হাসিয়া হাসিয়া কার শক্তি আছে ইহা সব বর্ণিবারে তাহার কৃপায় যে বোলানো যাহারে ভোজন করিয়া প্রভু চলিলেন মাত্র ভক্তগণ লুটি খাইলেন শেষ পাত্র ভব্য ভব্য বৃদ্ধ সব হইলা শিশুমতী এই মত হয় বিষ্ণু ভক্তির শকতি যে সুকৃতি জন শুনে সব আখ্যান তাহারে মিলয়ে গৌরচন্দ্র ভগবান পুনঃ সঙ্গে ভক্তগণ দর্শন পুনর্বার ঐশ্বর্য আবেশে সংকীর্তন সর্ববৈষ্ণবের প্রভু সংহতি ভোজন ইহা যে শুনয়ে তারে মিলে প্রেমধন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ জান বৃন্দাবন দাসত ছুপদ যুগে গান কিন্তু চৈতন্য ভাগবতে অন্তখণ্ডে সদ্বৈত আচার্য গৃহে পুনঃ সম্মেলনম নাম প্রথম অধ্যায়